บุ๊กทู สามสิบเอ็ดเอกทริชเอกทริช ที่ร้านอาหารสามรีสตูารนต์ีนเอรีสตูารนต์ีน ดิฉันอยากได้ออเดอร์ฟค่ะ আমার একটা স্টার্টার চাই আমার একটা স্টার্টার চাই ดิฉันอยากได้สลัดค่ะ আমার একটা স্যালাদ চাই আমার একটা সালাদ চাই ดิฉันอยากได้ซุปค่ะ আমার একটা স্যুপ চাই আমার একটা স্যুপ চাই ดิฉันอยากได้ของหวานค่ะ আমার একটা ডেজার্ট চাই আমার একটা ডেজার্ট চাই ดิฉันอยากได้ไอศครีมใส่วิปครีมค่ะ আমার ফেটানো ক্রিম সহ একটা আইসক্রিম চাই আমার ফেটানো ক্রিম সহ একটা আইসক্রিম চাই ดิฉันอยากได้ผลไม้หรือชีสค่ะอามาร์ผลอัฐบะปูนีร์ใจอามาร์ผลอัฐบะปูนีร์ใจ เราต้องการทานอาหารเช้าอามราจอลขบาร์เขตใจอามราจอลขบาร์เขตใจ เราต้องการทานอาหารกลางวัน আমরা দুপুরের খাবার খেতে চাই আমরা দুপুরের খাবার খেতে চাই আমরা রাতের খাবার খেতে চাই আমরা রাতের খাবার খেতে চাই খা আপনার জলখাবারের জন্য কি চাই อา আ প จอล জ ল খ া ব াรে র জন্য কি চাই ขนมปังกับแยมและน้ำผึ้งไหมคะแยมเอบงมดุดีโรลแยมเอบงมดุดีโรลขนมปังปิ้งกับไส้กรอกและชีสไหมคะซอสเซจเอบงชีสดีโตสต์ซอสเซจเอบงชีสดีโตสต์ ไข่ลวกไหมคะเอ็กต้าสิทธุกอราดีมเอ็กต้าสิทธุกอราดีม ไข่ดาวไหมคะเอ็กต้าบาจาดีมเอ็กต้าบาจาดีม ออมเล็ตไหมคะเอ็กตาออมเล็ตเอ็กตาออมเล็ต ขอโยเกิร์ตอีกหนึ่งถ้วยค่ะ দয়া করে আর একটা দই দিন দয়া করে আর একটা দই দিন দয়া করে একটু নুন এবং গোলমরিচও দিন দয়া করে একটু নুন এবং গোলমরিচও দিন দয়া করে আর এক গ্লাস জল দিন দয়া করে আর এক গ্লাস জল দিন